মদিনাতে যাব আমি যাব কেমন করে প্রিয় নবী লগ ডাকি তোমারি যায় রে প্রিয় নবী লগ ডাকি তোমারি যায় মদিনাতে যাব আমি যাব কেমন করে প্রিয় নবী লগ ডাকি তোমারি যায় রে প্রিয় নবী লও গো ডাকি তোমারি রোজায় পাখা যদি থাকত আমার যেতাম যে উড়িয়া নবীর কদম ধরে আমি থাকতাম যে পড়িয়া পাখা যদি থাকত আমার যেতাম যে নবীর কদম ধরে আমি থাকতাম যে পড়িয়া ও গো রাসুল রেখো সাথে কঠিন হাসরে প্রিয় নবী লও ডাকি তোমারি যায় রে প্রিয় নবী লও ডাকি তোমারি যায় মদিনাতে যাব আমি যাব কেমন করে তোমারি রওজায় রে প্রিয় নবী লৌগো ডাকি তোমারি রওজায় টাকা পয়সা নাই তো আমার কেমনে যাব দূরে তাই তো তোমার দুরুদ পড়ি ডাকি শুধু তোমারে টাকা পয়সা নাই তো আমার কেমনে যাব দূরে তাই তো তোমার দুরুদ পড়ি ডাকি শুধু তোমারে সাফায়াত করিয়ে নবী এই অভাগারে প্রিয় নবী লগ ডাকি তোমারি যায় রে প্রিয় নবী লগ ডাকি তোমারি যায় মদিনাতে যাব আমি যাব কেমন করে প্রিয় নবী লৌগ ডাকি তোমারি রোজায় রে প্রিয় নবী লৌগ ডাকি তোমারি রোজায় মদিনাতে আছো তুমি শুয়ে নিরালায় তাই তো আমায় ডেকে লৌগ তোমারি রোজায় মদিনাতে আছো তুমি শুয়ে নিরালায় তাই তো আমায় ডেকে লও গো তোমার যায় এ অধু রে ধন্য করো তোমারি দিদারে প্রিয় নবী লও গো ডাকি তোমারি রোজায় রে প্রিয় নবী লও গো ডাকি তোমারি যায় মদিনাতে যাব আমি যাব কেমন করে প্রিয় নবী লব ডাকি তোমারি রওজায় রে প্রিয় নবী লব ডাকি তোমারি রওজায় মুদিনাতে যাব আমি যাব কেমন করে প্রিয় নবী লগ ডাকি তোমার রজায় রে প্রিয় নবী লগ ডাকি তোমার রজায় রে প্রিয় নবী লও ডাকি তোমারি রওজা